আনাস রাজিয়াল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন আবদুল্লাহ ইবনু সালামের নিকট রাসুলিল্লাহ সাল্লাহ সাল্লাম মদিনায় আগমনের খবর পৌঁছল তখন তিনি তার নিকট আসলেন অতপর তিনি বললেন আমি আপনাকে এমন তিনটি বিষয়ে জিজ্ঞেস করতে চাই যার উত্তর নাবি ব্যতীত আর কেউ জানে না তিনি জিজ্ঞেস করলেন কেয়ামতের প্রথম নিদর্শন কি আর সর্বপ্রথম খাবার কি যা জান্নাতবাসী খাবে আর কি কারণে সন্তান তার পিতার মতো হয় আর কি কারণে কোনো কোনো সময় তার মামাদের মতো হয় তখন রসুলুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বললেন এইমাত্র জিব্রাইল আলাহিসাল্লাম আমাকে এ বিষয়ে অবহিত করেছেন রাবি বলেন তখন আবদুল্লাহ রাজিয়াল তাল্লাহ্ন বললেন সে তো ফেরস্তাগণের মধ্যে ইয়াহুদীদের শত্রু রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন কিয়ামতের প্রথম নিদর্শন হল আগুন যা মানুষকে পূর্ব হতে পশ্চিম দিকে তাড়িয়ে নিয়ে একত্রিত করবে আর প্রথম খাবার যা জান্নাতবাসী খাবেন তা হলো মাছের কলিজার অতিরিক্ত অংশ আর সন্তান সদৃশ হবার ব্যাপার এই যে পুরুষ যখন তার স্ত্রীর সঙ্গে যৌন সঙ্গম করে তখন যদি পুরুষের বীর্য প্রথমে স্খলিত হয় তবে সন্তান তার সদৃশ হবে আর যখন স্ত্রীর বীর্য পুরুষের বীর্যের পূর্বে স্খলিত হয় তখন সন্তান তার সদৃশ হয় তিনি বললেন আমি সাক্ষ্য দিচ্ছি নিঃসন্দেহে আপনি আল্লাহ রসুল অতপর তিনি বললেন হে আল্লাহ রসুল ইয়াহুদিরা অপবাদ ও কুৎসা রটনাকারী সম্প্রদায় আপনি আমার তাদেরকে আমার সম্বন্ধে জিজ্ঞেস করার পূর্বে তারা যদি আমার ইসলাম গ্রহণের বিষয়ে জেনে ফেলে তাহলে তারা আপনার কাছে আমার কুৎসা রটনা করবে অতপর ইয়াহুদিরা এলো এবং আবদুল্লাহ রদিল্লাহ তাল্লাহ্ন ঘরে প্রবেশ করলেন তখন রাসুলুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম তাদের জিজ্ঞেস করলেন তোমাদের মধ্যে আবদুল্লাহ ইবনু সালাম কেমন লোক তারা বলল তিনি আমাদের মধ্যে সবচেয়ে বিজ্ঞ ব্যক্তি এবং সবচেয়ে বিজ্ঞ ব্যক্তির পুত্র তিনি আমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি এবং সর্বোত্তম ব্যক্তির পুত্র তখন রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন যদি আবদুল্লাহ ইসলাম গ্রহণ করে তাতে তোমাদের অভিমত কি হবে তারা বলল এর থেকে আল্লাহ তাকে রক্ষা করুক এমন সময় আবদুল্লাহ রাজিয়াল্লাহ তাল্লাহ তাদের সামনে বের হয়ে আসলেন এবং তিনি বললেন আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো ইলাহ নেই এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহ রসুল তখন তারা বলতে লাগলো সে আমাদের মধ্যে সবচেয়ে খারাপ লোক এবং সবচেয়ে খারাপ লোকের সন্তান এবং তারা তার গিবত ও কুৎসা রটনায় লেগে গেল